السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফিকির আরেকটি মশালা নিয়ে এ পর্যায়ে যা থাকছে সেটা হচ্ছে মেসওয়াক করা কখন প্রয়োজন দেখা দেয় মেসওয়াক করা মাঝে মাঝে প্রয়োজনীয় হয়ে ওঠে সেটার কয়েকটি জায়গা আছে এক নম্বর অজুর সময় মেসফাক করা খুবই গুরুত্বপূর্ণ এরকমভাবে ঘুম থেকে জাগার সময় মেসফাক করা খুবই গুরুত্বপূর্ণ মুখের দুর্গন্ধ বেড়ে গেলে খুবই গুরুত্বপূর্ণ মেসফাক করা এবং গ্রন্থরাবাদের সময় মেসফাক করার গুরুত্ব রয়েছে সালাত আদায়ের সময় মেসফাক করার গুরুত্ব রয়েছে এবং ঘরে অথবা মসজিদে প্রবেশ সময় মেসফাকের গুরুত্ব রয়েছে এটা হচ্ছে বিশেষ করে মেকদাম সুরেহ তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি হজরত আয়সাদকে জিজ্ঞাসা করছিলাম যে কোন জিনিস দিয়ে রসুল আকরম সাল্লাহাম শুরু করতেন ওনার কাজ যখন ঘরে প্রবেশ করতেন কি কাজ প্রথমে করতেন তখন তিনি বলেছিলেন বিশ্রিওয়াক যে তিনি মেসওয়াক শুরু করতেন ঘরে ঢুকার পর এই হাদিসটা আমরা পাবো মুসলিমের মধ্যে দুইশত তেপ্পান্ন নম্বর হাদিস এরকম ভাবে আবার মেসওয়াক করা এরকম গুরুত্বপূর্ণ হয়ে যায় যখন দীর্ঘ সময় কেউ চুপ থাকে এরকম ভাবে দাঁতের মধ্যে যদি হুদবর্ণ দেখা দেয় হ্যাঁ সেটাও তখন মেসওয়াকের প্রয়োজন হয় রসুল আকরম সাল্লাহ আলী ইসলাম যখন রাত্রিবেলায় ঘুম থেকে জাগতেন তখন তিনি প্রথমে মেসওয়াক ঘুষতেন নিজের দাঁতের উপর তাইলে ঘুমের পরেও মেসওয়াক করার গুরুত্বপূর্ণ এবং এবং একজন মুসলমান সে এবাদতের সময় এবং আল্লাহ নৈকট্য অর্জনের সময় তার প্রয়োজন সে সুন্দর অবস্থার উপর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে এটাই একজন মুসলমানের করণীয় সুতরাং এবাদতের সময় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মেসওয়াক অবশ্যই করণীয় দরকার এই সময়গুলোতে মেসওয়াক করা একটু প্রয়োজন দেখা দেয় অথবা সেইগুলো করার গুরুত্ব দেয় হম এই কারণে এই সময়গুলোকে আমরা গুরুত্ব দিব যাতে আমরা হ্যাঁ সুন্দর হ্যাঁ আপনার পজিশনে মানুষের সাথে সাক্ষাৎ দিতে পারি এবং আল্লাহর সাথে সাক্ষাৎ দিতে পারি ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন